ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুস ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুস ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ বুসের চেহারা থেকে বানরের মতো ভেতরটা বলো আর ভালো হবে কত পাপিষ্ট জানোয়ার একজোট হয়ে শান্তির পায়রাটা দিল বলি দিয়ে বুসের চেহারা ঠিক বানরের মতো ভেতরটা বলো আর ভালো হবে কত পাপিষ্ট জানোয়ার একজোট হয়ে শান্তির পায়রাটা দিল বলি দিয়ে জাতিসংঘ এক কফিনের নাম লাশটাও নেই তাতে আছে শুধু তুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ রেকর্ড গড়েছে এক বড় চামচা নাম তার মিস্টার ব্লেয়ার বুশের গোলামি করে যায় রাত দিন লজ্জার মাথা খেয়ে এই জানোয়ার রেকর্ড গড়েছে এক বড় চামচা নাম তার মিস্টার ব্লেয়ার বুশের গোলামি করে যায় রাত দিন লজ্জার মাথা খেয়ে এই জানোয়ার গোটা বিশ্ব আজ দেয় ধিক্কার তবু হাই ফিরল না ওদের হুশ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ ঘৃণীত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ আজ হায় নাটা মেতেছে রক্ত নেশায় মানুষের কথা ওর কানেতে না যায় নিরীহ মানুষগুলো শহীদ করে মানবতা মানবতা বুলি ছাড়ে হায় নাটা মেতেছে রক্ত নেশায় মানুষের কথা ওর কানেতে না যায় নিরীহ মানুষগুলো শহীদ করে মানবতা মানবতা বুলি ছাড়ে কুকুরের লেজ কবু হয় না সোজা মূলে ওরা জানোয়ার পড়েছে মুখুশ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদের ওরা বাপ বেটা দুজনেই অমানুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদের ওরা বাপ বেটা দুজনেই অমানুষ হায় মুসলিম রাজাদের একই দশা হলো বুঝেও বুঝে না তারা নিজেদের ভালো দুধ কলা দিয়ে আজ পোষে কাল সাপ এরাও যাদের থেকে পাইবে না মাপ মুসলিম রাজাদের একই দশা হলো বুঝেও বুঝে না তারা নিজেদের ভালো দুধ কলা দিয়ে আজ পোষে কাল সাপ এরাও যাদের থেকে পাইবে না মাপ অনাচার অবিচার জুলুম দেখে নীরব থাকে যেন খেয়েছে ঘুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ এখন সময়ে আছে বাঁধো এক জুটি সবে মিলে চেপে ধরো বুশের টুটি ঝাঁপিয়ে পড়ো ওই জালিমের উপরে সিংহের মতো করে হুঙ্কার ছেড়ে এখন সময়ে আছে বাঁধো এক জুটি সবে মিলে চেপে ধরো বুশের টুটি ঝাঁপিয়ে পড়ো ওই জালিমের উপরে সিংহের মতো করে হুঙ্কার ছেড়ে শ্রীগালের ভয়ে কেন চুপ করে থাকো তোমরাই হলে বীর শ্রেষ্ঠ মানুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদেরে ওরা বাপ বেটা দুজনেই অমানুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদের ওরা বাপ বেটা দুজনেই অমানুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদের ওরা বাপ বেটা দুজনেই অমানুষ ঘৃণিত নাম যত বিশ্বে তার অন্যতম হল বুশ ইতিহাস বলে দেয় মোদের ওরা বাপ বেটা দুজনেই অমানুষ